দৃষ্টি মোদের যায় যত দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমায় ছাড়ানো সৃষ্টি যত অভিরত তোমার মায়াই জাড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমায় ছাড় সৃষ্টি যত অভিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মদের যায় যত দূর সৃষ্টি তোমায় চড়ানো সৃষ্টি যত অভিরত তোমার মায়ায় জড়ানো নাচ গেতে দাও তুমি বাঁচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রেম সবার ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রেম সবার তোমার ঘাতে সব জীবন তোমার ঘাতে যে মরণ তোমার ঘাতে সব জীবন তোমার ঘাতে যে মরণ ইচ্ছে যদি করো তুমি যাই না সেটা ফেরানো সৃষ্টি যত অভিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমায় ছড়ানো সৃষ্টি যত অভিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমায় ছড়ানো সৃষ্টি যত অভিরত তোমার মায়াই জড়ানো সুন্দর কথা শুনবে পিপাসাতে দাও গোপানি রাত্রি এনে ঘুম সকাল গলে সূর্য মামা দেয় যে কে চোম পিপাসাতে দাও গোপানি রাত্রি এনে ঘুম সকাল গলে সূর্য মামা সবখানে আছো তুমি আসমানে বাগান ভূমি সবখানে আছো তুমি আসমানে বাগান ভূমি রাতের আকাশ নিপুণ গাতে মধুর সাজে সাজানো সৃষ্টি যত অবিরত তোমার মায়াই জড়ানো বৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমায় চড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়াই জড়ানো বৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমায় চড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়াই জড়ানো কোন কোন সুর ধরিয়া নদী গাহে গা नदी गहेगान जवन भटक खुने खुने ए तो तुमरदान तो তো তোমার দান বাদশা के फकीर बनाओ फकीर के आमिर बनाओ बादशाह के फकीर बनाओ फकीर के आमिर बनाओ মান অপমান কান্না ঘাসে তোমার গাতে লোকানো দৃষ্টি যত অবিরত তোমার মায়াই জড়ানো দৃষ্টি মদের যায় যত দূর সৃষ্টি তোমায় ছাড়ানো দৃষ্টি যত অবিরত তোমার মায়াই জড়ানো দৃষ্টি মোদের যায় যত সৃষ্টি তোমায় চড়ার সৃষ্টি যত অভিরত তোমার মায়ায় জড়ানো শেষ সন্দেহ আমার প্রিয় কবি কি বলছে তো শুনবেন সব ক্ষমতার মালিক অগ তুমি রঘমান বুঝতে তুমি পারো আমাদের মনুষ্কাম সব ক্ষমতার মালিক অগ তুমি রহমান বুঝতে তুমি পারো গো মোদের তাই বলে গো সাইফুদ্দিনে রহম করো বন্তর জমিন তাই বলে গো সাইফুদ্দিনে রহম করো বন্তর জমিন মোদের মনে কি আছে গো বলো তুমি রহমান পূরণ করো পূরণ করো মোদের মনস্কামনা দৃষ্টি মোদের যাই যত দূর সৃষ্টি তোমায় চাড়ারো সৃষ্টি যত অবিরত তোমার মায়াই জাড়ানো দৃষ্টি মোদের যাই যত দূর সৃষ্টি তোমায় ছাড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়াই জাড়ানো না চাহিতে তাও গো তুমি বাঁচার অধিকার ইচ্ছে গলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার না চাহিতে দাও গো তুমি বাঁচার অধিকার গেলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার তোমার গাতে সব জীবন তোমার গাতে যে মরণ তোমার গাতে সব জীবন তোমার গাতে যে মরণ ইচ্ছে যদি করো তুমি যাই না সে তা ফেরানো সৃষ্টি যত অবিরত তোমার মায়াই জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমায় ছাড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়াই জড়ানো দৃষ্টি মোদের যাই যত দূর সৃষ্টি তোমায় ছাড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়াই জড়ানো মিষ্টি মোদের চাই যত দূর সৃষ্টি তোমায় ছাড়ালো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় ঝরানো আমি